মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবী আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবি নারায় তকবি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবী আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবি নারায় তকবি বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের সমাজের আমি কুটি কুটি করি রাতের ধীর নারায় তেকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তেকবীর নারায় তেকবীর হেসে কহি আমি মিথার শৈলাবে শক্তি আমার দেখিও আবার বাজিবে দামা জবে আল্লাহ নামি শক্তি আসিফ আলী হায়দার ইবনে আল্লাহর আমি শক্তি আসিম আলী হায়দার ইবনে কাসিম সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত চুষি নারায় তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর নারায় তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর নারায় তকবি মুসলিম জাগে কারবালার শেষে কঠিন শপথ করে লাখো শহীদে কলিজার দামে পৃথিবী গড়ে সেই মুসলিম চির উদ্যম তাই তো বজ্র শপথ নিলাম সেই মুসলিম চির উদ্যম তাই তো বজ্র শপথ নিলাম সারা দুনিয়ার সর্দার আমি চির উন্নত চুষি নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবি আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্জয় চির নির্ভীক আল কোরআনের সমঝের আমি কুটি কুটি করি রাতের ধি নারে তেকবি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তেকবি নারে তেকবি নারায় দেখবি নারায় দেখবি নারায় তকবীর নারায়